الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس الثاني وعنوان هذا الدرس هو মুফাত্তিরাত সিয়াম সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের আলোচনার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে যে সকল কারণে রোজা নষ্ট হয়ে যায় সেই কারণগুলো মূলত আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসের রোজা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই রোজা রাখি অনেক কষ্ট করে ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণা সহ্য করেই আমাদেরকে রোজা রাখতে হয় সেই কষ্টের রোজা এই ক্লান্তি এবং অনেক যাতনা সহ্য করে আমরা যেই রোজা রাখি সেই রোজা কোনো কারণে যাতে নষ্ট হয়ে না যায় সেই বিষয়টা আমাদেরকে সবার আগে সবার আগে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রব্বুল আলমিন বলছেন অকুল ওয়শ্রবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল أبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل রব্বুল আলমিন বুঝছেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না ফজরের কালো রেখা শুভ্র হয়ে না যায় পরিষ্কার হয়ে না যায় এর মানে হচ্ছে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং পান করো এরপরে যখন ফজরের ফজর উদয় হয়ে যাবে তখন থেকে খানাপিনা বন্ধ করে দাও ইল্লাইল অথবা রাত পর্যন্ত তোমরা তোমাদের রোজাগুলোকে পরিপূর্ণ করো অর্থাৎ রাত হওয়ার আগ পর্যন্ত আর কোনো খানাপিনা চলবে না সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তাহলে রোজা ভঙ্গের প্রথম এবং প্রধান কারণ আমরা জেনে নিলাম সেটি হচ্ছে ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি খায় এবং পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায় ইচ্ছা করে শব্দটা আমরা কেন বললাম এজন্য যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছায় খেয়ে বসে অথবা ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না রাসুল সাল আলী সাল্লাম বলছেন মান্নাসিয়া ফা আকালা আউ শরীফ ফালিউতিম্মা সৌমাহু ফাইন্নামা আউতামাহুল্লাহ ওয়াসাকাহ যে ব্যক্তি ভুলে গেল অতপর খেয়ে বসলো অথবা পান করলো সে তার রোজাকে পরিপূর্ণ করবে কেননা ফাইন্নামা আউতামাহুল্লাহ ওয়াসাকাহ আল্লাহ তালাই তাকে খাওয়াইছেন এবং পান করিয়েছেন সুতরাং কোনো ব্যক্তি ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ দ্বিতীয় যে কারণে রোজা নষ্ট হয়ে যায় তা হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রমজান মাসে ইচ্ছা করে বমি করে বসে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছা করে এজন্য বলা হলো ভুলে অথবা অনিচ্ছা সত্ত্বে যদি কারোর বমি হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না কেন এ বাবা রসুল সাল আলী সাল্লাম বলছেন মান দারাহুল কয়া ফালাইসা কদা যে ব্যক্তি যে ব্যক্তি বমি করে বসলো তার কোনো কাজা নাই অর্থাৎ সেই রোজা তার নষ্ট হবে না তবে অমান যে ব্যক্তি ইচ্ছা করে বমি করবে সে তার রোজাকে কাজা করবে অর্থাৎ সেটা আদায় করবে এর মানে কি ইচ্ছা করে বমি করলে তার রোজা নষ্ট হয়ে যায় সুপ্রিয় বন্ধুগণ এরপর তৃতীয় কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি রমজান মাসে স্ত্রী সহবাস করে বসে তাহলে তার রোজা নষ্ট হবে স্ত্রীর সহবাস রমজান মাসে করে বসলে রোজা শুধু নষ্টই হবে না বরং মারাত্মক কাফরা তাকে আদায় করতে হবে আর সেই কাফারা হচ্ছে একজন গোলামকে আজাদ করে দেওয়া অথবা এক টানা দুই মাস রোজা রাখা অথবা তাও যদি সম্ভব না হয় ষাট জন ব্যক্তিকে ষাট জন মিসকিনকে একবেলা খাবার প্রদান করা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এর পরবর্তী যে কারণ যে কারণে রোজা নষ্ট হয়ে যায় তা হচ্ছে স্ত্রীর সহবাস ব্যতীত অন্য কোনো পন্থায় যদি কোনো ব্যক্তি তার বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে অত্যন্ত মারাত্মক বিষয় এটা এমনিতেই হারাম তারপরে রোজাও নষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এরপরে রমজান মাসে কোনো ব্যক্তি যদি সিংহা গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে রাসুল সাল আলী সাল্লাম বলছেন আফতর রাসুল সাল আলী সাল্লাম বলছেন আফতর হায়াজিমা ওল হাজুম যে ব্যক্তি সিংহা নিবি এবং যার মাধ্যম নিবি উভয়ের রোজা নষ্ট হয়ে যাবে অর্থাৎ যদি রমজান মাসে সিংহা গ্রহণ করা হয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যায় সিংহা গ্রহণ হচ্ছে কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি দূষিত রক্ত থাকে সেই দূষিত রক্ত বের করার একটি পন্থা বা পদ্ধতি যদিও আমাদের দেশে আমরা যে সকল বৌদ্ধ নারীদেরকে সিংহা গ্রহণ করতে দেখি সেগুলো কিন্তু জায়েজ নেই কারণ তার মধ্যে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র হাবিজাবি জাদু সেহের করে তারা এই কাজটা করে থাকে কিন্তু শরীয় সম্মত একটি চিকিৎসা বিজ্ঞানে রাসুল সাল আলী সাল্লাম আপনার সিংহা গ্রহণ করতেন সুতরাং সেই সম্মত পন্থায় যদি সিংহা গ্রহণ করা হয় রমজান মাসে দিনের বেলা তাহলে যিনি করবেন এবং যার মাধ্যমে করবেন উভয়ের রোজা নষ্ট হয়ে যাবে সুপ্রিয় বন্ধুগণ এরপরে রমজান মাসে কোনো ব্যক্তি যদি এমন ইঞ্জেকশন গ্রহণ করে যে ইঞ্জেকশন মূলত খাবারের পরিবর্তে নেওয়া হয় যেমন গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন যেগুলো খাবারের পরিবর্তে নেওয়া হয় বা দেওয়া হয় সেই ইঞ্জেকশনের কারণেও রোজা নষ্ট হয়ে যাবে তেমনিভাবে রমজান মাসে কোনো ব্যক্তি যদি পরীক্ষা নিরীক্ষার জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রক্ত দেয় প্রচুর পরিমাণে রক্ত দিলেও তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে অর্থাৎ রমজান মাসে কোনো ব্যক্তি যদি প্রচুর পরিমাণে রক্ত তার বের হয়ে যায় অথবা টেস্টের জন্য প্রচুর পরিমাণে রক্ত দিয়ে বসে তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে এ সকল কারণে মূলত রোজা নষ্ট হয়ে যায় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রোজা নষ্টের যে কারণগুলো সেগুলো আমরা জেনে নিলাম তবে বেসিক্যালি এই কারণের সাথে একটি মশালা জড়িত যেটা আমি আগেই বলেছি সেটি হচ্ছে ইচ্ছা করে যদি এগুলো করা হয় কারণ অনিচ্ছা সত্ত্বেও অথবা ভুলবশত ভুলবশত খানা খেয়ে ফেললে তাহলে কিন্তু তার রোজা নষ্ট হবে না আরেকটি কারণ আছে যে কারণে রোজা নষ্ট হয়ে যায় সেটা আসলে মূলত মানুষের ইচ্ছার অধীন নয় বরং অনিচ্ছা সত্ত্বে হয় সেটি হচ্ছে রমজান মাসে যদি মহিলাদের মহিলাদের ঋতু হয়ে যায় মাসিক হয়ে যায় অথবা নিফাস হয়ে যায় অর্থাৎ নারীদের যদি বাচ্চা প্রসব হয় রমজান মাসে তাহলে এই ঋতুবর্তী হওয়ার কারণে কিংবা মাসিক হওয়ার কারণে রমজান মাসে তাদের রোজা নষ্ট হয়ে যাবে এমন কি যদি ইফতারির এক মিনিট পূর্বেও যদি কারোর এক মিনিট পূর্বেও যদি কারোর মাসিক শুরু হয়ে যায় অথবা বাচ্চা প্রসব করে সেক্ষেত্রেও তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনিভাবে সারাদিন রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার পরে সাপোজ একেবারে ইফতারের সময় হয়ে গেল সেই সময় তার ঋতু শুরু হয়ে গেল অথবা সেই সময় তার বাচ্চা প্রসব হলো তাহলে তার রোজা নষ্ট হবে এবং এই রোজা তাকে পরবর্তীতে তাকে পরবর্তীতে আদায় করতে হবে রমজানের রোজা ভঙ্গের কারণগুলো বেসিক বা মূল কারণগুলো আমরা জেনে নিলাম আসুন এই সকল রোজা ভঙ্গের কারণ থেকে নিজেদেরকে মুক্ত রাখার দূরে রাখার চেষ্টা করি আমাদের রোজাগুলোকে হেফাজত করার চেষ্টা করি সঠিকভাবে রোজা রাখার চেষ্টা করি কারণ আমি শুরুতেই বলেছি রমজান রোজা অনেক কষ্টের বিনিময়ে এ রোজা রাখতে হয় অনেক আপনার খানা পিনা এরপরে আপনার পানীয় পানীয় বন্ধ করে অর্থাৎ খাদ্য এবং পানীয় বন্ধ করে ক্ষুদা এবং পিপাসার যন্ত্রণা যাতনা ভোগ করে তারপরে আমাদেরকে রোজা রাখতে হয় এই কষ্টের রোজা যাতে কোনো কারণে আমাদের অবহেলার কারণে অথবা অজ্ঞতার কারণে নষ্ট হয়ে না যায় সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার আমাদেরকে সেই বিষয়টি মাথায় রেখেই সঠিকভাবে রোজা রাখার চেষ্টা করা দরকার এবং সব ধরনের পাপাচার থেকে মুক্ত মুক্ত থেকে রোজা রাখার চেষ্টা করা উচিত কারণ রসুল আলী সাল্লাম বলছেন ফি শরাবাহু যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারেনি এবং অন্যায় কাজ গর্হিত কাজ বা পাপের কাজ ছেড়ে দিতে পারেনি ফালাই সালিল্লাহ হাজাতুন ফি আয়াদাহু ও সরবহু আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই অর্থাৎ সে তার খানাপিনা বন্ধ করে দেখ তাতে আল্লাহ তালা কোনো কিছু আসে যায় না অর্থাৎ তার রোজা আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য আসুন আমরা সব ধরনের পাপাচার থেকে মুক্ত থেকে সঠিকভাবে রোজা